বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সৈয়দুল মুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবি আজমাইন আম্মাবাদ ফাউজবিল্লাহমিনশাইতানুরজিম ফলিয়াহজারিল্লজিন ইউখালিফুন আন রেহি আন তসিবাহম ফিতনাতুন আউসিবাহম আজাবুন আলিম সম্মানিত ব্রাদারন ইসলাম আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন তাঁর ভালোবাসা এবং তাঁর রসুল সাল্লা সাল্লামের ভালোবাসা প্রত্যেক মানুষের উপর ফরজ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা ছিল আমাদের বিষয়বস্তু রাসুল্লাহ সাল্লামের ভালোবাসার বেশ কিছু লক্ষণ রয়েছে বেশ কিছু দাবি রয়েছে সেই দাবিগুলি পূরণ করতে হবে সেই লক্ষণ আমাদের মধ্যে প্রতিফলিত হইতে হবে রাসুল্লাহ সাল্লামকে ভালোবাসলে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধাচরণ থেকে নাফারমানি থেকে বেঁচে থাকতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লাহ আলি সাল্লামের নাফারমানি ইহজগৎ পরজগৎকে অন্ধকারের দিকে নিয়ে যাবে মহান আল্লাহ সুরানুরে ইরশাদ করেছেন ফালিয়াহাজারিল্লাজিনা ইউখালিফুন আন আমরেহি তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় আল্লাহ পাক ইরশাদ করেছেন তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় আল্লাজিনা লেফুন আন আমরেহি যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে যারা তার আদেশের বিরোধিতা করে আন আন্তসিব আহম ফিতনাতুন দুইটি শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন হয় তাদের ওপর ফেতনা আপতিত হবে এই ফিতনার তাফসির করতে গিয়ে সাহাবাই কেরামগণ তাফসির করেছেন যে ফিতনা মানে হচ্ছে পার্থিব শাস্তি দুনিয়ার আজাব বিভিন্ন রকমের দুনিয়ার আজাব বহু রকমের দুনিয়ার আজাব রয়েছে আজকালকার যুগে আরও আজাব বেড়ে গেছে দুনিয়ার আজাব দৈহিক আজাব বিভিন্ন রকমের ব্যাধি রোগ মানসিক আজাব আজকাল মানসিক আজাব মানসিক শাস্তি আরও বেড়ে গেছে আজকাল মানসিক টেনশন মানসিক পেরেশানি মানুষের আরও বেশি বেড়ে গেছে এই আজাব থেকে মুক্ত হবে না যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাফরমানি করে পারিপার্শ্বিক আজাব সামাজিক শাস্তি রাজনৈতিক শাস্তি আসমানি আজাব জমিনি আজাব আল্লাহ ফাকরাবুল আলমিনের বিভিন্ন রকমের আজাব গজবে আপতিত হবে আল্লাহ ফাকরাবুল আজাব এবং সেই আজাবে লিপ্ত হবে যদি রসুল্লাহ সাল্লামের কোনো ব্যক্তি বিরোধিতা করে তাহলে বিরোধিতা করা রসুল উল্লাহ ভালোবাসার পরিপন্থী বিষয় অথবা ও আজাবুন আলিম অথবা কঠোর শাস্তি আসবে অর্থাৎ পরকালের আজাবের কথা বলা হয়েছে আল্লাহ পাক দুনিয়ায় শাস্তি দিয়ে দেবেন আর না হলে পরকালে শাস্তি আজাব দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সুতরাং রসুল্লাহ ভালোবাসার দাবি হচ্ছে যে তার বিরুদ্ধাচরণ থেকে নাফারমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে রাসুল্লাহ ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে যে রসুল উল্লাহ সাল্লামকে কোনো রকমভাবে কষ্ট দেবে না এমন কোনো কাজ করবে না এমন কোনো কথা বলবে না যাতে উল্লাহ সাল্লাহ সাল্লামকে কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে সাদ করেছেন ওল্লেজিন রসুল আল্লাহম আজাবুন আলিম নিশ্চয় যারা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কষ্ট দেয় ওল্লেজিন ইউজুন রসুল আল্লাহ যারা আল্লাহ রসুল সাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কঠোর শাস্তি রয়েছে সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে কষ্ট দেওয়া তার ভালোবাসার পরিপন্থী বিষয় আজকাল অনেকে সমালোচনা করে অনেকে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিভিন্ন দিকের তারা সমালোচনা করে অথবা রসুল্লাহ সাল্লামের ব্যঙ্গ করে রসুল্লাহ সাল্লামের ব্যঙ্গ চিত্র আজকে তৈরি করেছে এক শ্রেণীর ইসলামের শত্রুরা তাদেরকে আল্লাহ পাক এই শাস্তির সুসংবাদ শুনিয়েছেন যারা রাসুল্লাহ কষ্ট দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে পৃথিবীতে আল্লাহ শাস্তি দেবেন আর পরকালে তো আল্লাহ ফাকরবুল আলমিনের শাস্তি রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তার সামনে নিজের আওয়াজকে উঁচু করবে না কোরআন কারিমে এই আদেশ আল্লাহ পাক করেছেন সুরা হুজরাতের প্রথম দিকে আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ করেছেন ইয়া তারফৌ হে ইমানদারগণ তোমরা তোমাদের আওয়াজ রসুল্লাহ সাল্লামের আওয়াজের ওপর নবীর আওয়াজের ওপর উঁচা করবে না রসুল্লাহ সাল্লাহ ভালোবাসার আর একটি লক্ষণ হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আওয়াজের ওপর নিজের আওয়াজকে কখন উঁচা করবে না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জীবদ্দশায় নেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার তিরোধান হয়ে গেছে তবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশায় তার সামনে আওয়াজ উঁচা করা রসুল্লাহ সাল্লামের ভালোবাসার বিপরীত বিষয় ছিল মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়াহ্লাদিন আমানুল্লা তারফাউ আসওয়াতাকুম ফাউকাসউদ্দিন নবী হে মমিনগণ লা তারফাউ আসওয়াতাকুম তোমাদের আওয়াজকে তোমরা উঁচা করবে না নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আওয়াজের ওপর না হইলে তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে আন্তাহবাতা আমালুকুম আন্তুম লাতা শহরণ তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে অথচ তোমরা টের পাবে না এই আয়াত নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবাই কেরামগুন এত আস্তে কথা বলতেন যে তাদেরকে জিজ্ঞাসা করতে হইতো যে কি বললে তুমি কি বললে বলে জিজ্ঞাসা করতে হইতো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হকের নবী সাল্লামের ভালোবাসার কত খেয়াল রাখতেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুম আজমাইন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার পরিচয় হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করবে দরুদ এবং সালাম পেশ করবে যেইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দরুদ সালাম পেশ করা শিখিয়েছেন যেইভাবে সাহাবাইক রামগন রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর সলাত এবং সালাম পেশ করেছেন সেইভাবে এমন কোনো নতুন তরিকা আবিষ্কার করে নয় যেই তরিকা নবী করিম সাল্লাম থেকে সমর্থিত নয় রসুল্লা সাল্লামের ওপর সালাদ এবং সালাম পেশ করা ফরজ কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর সালাদ সালাম ওইভাবেই পেশ করতে হবে যেইভাবে তিনি শিখেছেন কারণ সালাত এবং সালাম পেশ করা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত সালাত এবং সালাম রসুলের ওপর পেশ করলেন মানে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ওপর রহমত নাজেল করো এবং নবী করিম সাল্লা সাল্লামের ওপর তুমি শান্তির ধারা বর্ষিত করো তাহলে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার পরিচয় নবী সাল্লামের উপর দুরুদ এবং সালাম পেশ করায় আমাদেরকে এমন একটি বিষয় শেখানো হয়েছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দিনের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে যে নবী করিম সাল্লামের জন্য যখন আল্লাহ পাকের কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর তুমি রহমত বর্ষিত করো এই দোয়া যখন করা হচ্ছে তাহলে বোঝা গেল যে এই দোয়া আমরা নিজের পক্ষ থেকে করছি না মন গড়া বরং আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে কেমন করে সলাৎ এবং সালাম পেশ করতে হবে তা শিখিয়েছেন সাহাবাই কেরামদেরকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এইভাবে সলাত এবং সালাম শিখিয়েছেন তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তির মোকাপেক্ষী সেই জন্য তার জন্য শান্তির দোয়া রহমতের দোয়া সলাত পেশ করার কথা সলাতের দোয়া করার আদেশ করা হয়েছে যা উম্মতের উপর ফরজ করা হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের উপর সলাৎ পেশ করা তার হক এবং যদি কোনো মজলিসে এই সলাদ পেশ না করা হয় সেই মজলিসে বরকত হয় না সেই মজলিস বরকত থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার পরিচয় তার প্রতি সালাত এবং সালাম পেশ করা নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করা আমাদের ওপর ফরজ এবং এই সালাত এবং সালাম নবী করিম সাল্লাহ সাল্লামের হক আজকাল এক শ্রেণীর মানুষরা নবী সাল্লাহ সাল্লামের উপর সালাত সালাম পেশ করার ক্ষেত্রে কৃপণতা করে থাকে বখিলি করে থাকে তাদেরকে রসুল্লাহ বখিল বলে আখ্যায়িত করেছেন এখানে আমি বিরতি দিচ্ছি আবার তারপরে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 উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আর পুনঃ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তালা কিসে খুশি হন মেসওয়াক হচ্ছে দাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরও ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসার কথা বলছিলাম যে নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তার প্রতি দরুদ এবং সালাম পেশ করা নবী করিম সাল্লামের দরুদ এবং সালাম পেশ করার ক্ষেত্রে নবী সাল্লাম যে দরুদ শিখিয়েছেন দরুদ ইব্রাহিমই যাকে আমরা বলি আল্লাহ মসাল্লি আল মোহাম্মদ থেকে শুরু করে ইন্নাকা হামিদুম মজিদ পর্যন্ত যা আমরা নামাজে পড়ি এবং নবী সালাম শিখিয়েছেন সেই দুরুদ আমরা পড়ব এবং ছোট্ট ক্ষুদ্র দুরুদ যখন নবী সাল্লামের নাম আমরা শুনবো অথবা বলবো সালাফে সালেহীন মহাদ্দেসিনে কেরামগণ হাদিসের প্রত্যেকটি হাদিসে কালা রসুল্লাহর পরে সাল্লাহ আলী সাল্লাম শুধু বলেননি বা সংকেত দিয়ে শুধু সদ লিখে রেখে দেননি বরং নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেকটি হাদিস মহাদিসিন কেরামগণ লিখেছেন ওইভাবে আমরা সাল্লাহ আলী সাল্লাম বলবো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রগুলির খেয়াল রাখতে হবে সেই স্থানগুলিতে দরুদ এবং সালাম পেশ করতে হবে নবী সাল্লামের উপর ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে নবী সাল্লামের ওপর দরুদ এবং সালাম পেশ করার সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে স্থান হচ্ছে খরজ নামাজের মধ্যে সন্নত নামাজে নফল নামাজে প্রতিটি নামাজে আল্লাহ পাক রব্বুল আলমিন দরুদ এবং সালাম দুটোকে ফরজ করেছেন আত্মাহাতের মধ্যে সালাম রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আরাফনা আমরা সালাম জেনে নিয়েছি যে আপনাকে কেমন করে সালাম করব। তার মানে নবী সাল্লাম তখন তাদেরকে আত্মাহাত শিখিয়ে দিয়েছিলেন এবং তাতে আসসালাম আলী কাইহান নবী ও রহমতুল্লাহ বারাকাতহু এটা শিখে নিয়েছিলেন সাহাবাইকে আমরা তারপরে আল্লাহ পাক যে আদেশ করেছেন সলাতের কথা এরপরে আমল করব কি করে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তখন বললেন কুলু তোমার বলো আল্লাহ মসাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ এই দরুদ ইব্রাহিমই তাদেরকে শিখিয়ে দিলেন আল্লাহ ফকরাবিন কোরআনে করিমে এই সলাত এবং সালামের আদেশ করেছেন ইন্নআল্লাহ মালা ইকাতাহসাল্লুন আলান নবী ইয়া ইয়াহ্লাদিন আমান উসাল্লু আলহি ওসাল্লু তসলিমা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত বর্ষণ করেন নবীর ওপর আল্লাহর ক্ষেত্রে রহমত বর্ষণ হবে একটি অর্থ আর একটি অর্থ আল্লাহর ক্ষেত্রে সলাৎ নবীর প্রতি সলাতের অর্থ করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দরবারের উপস্থিত ফেরিস্তা গণের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লা সাল্লামের গুণ চর্চা করেন গুণগুলি উল্লেখ করেন এটি সানা উদ্দেশ্য করা হয়েছে আর তারপরে বলা হয়েছে অমালা একা তাহু আল্লাহ ফেরিস্তা ফেরিস্তাগণ নবী সাল্লামের উপর সালাত পেশ করেন অর্থাৎ নবী করিম সাল্লামের জন্য দোয়া করেন ফেরেস্তাগণের ক্ষেত্রে দুয়ার অর্থ নেওয়া হয়েছে তারপরে আল্লাহাক বলছেন ইয়া ইহাল্লাদিন আমান ওসাল্লু আলিহি ওসাল্লিম ও তসলিমা সুতরাং হে মমিনগণ তোমরা তার প্রতি সলাতও পেশ করো আর সালামও যথাযথ পেশ করো সুতরাং সলাত এবং সালাম কেমন করে পেশ করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন এবং মহাদ্দেশিনীকে আমরা তার প্রতি আমল করেছেন ওইভাবে আমরা সলাত ও সালাম পেশ করে নবী সাল্লামের হক আদায় করবো তার ভালোবাসার পরিচয় দেব নবী সাল্লামের ওপর যেসব ক্ষেত্রে সালাত এবং সালাম পেশ করার কথা রয়েছে তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে জানাজার নামাজ জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীরের পরে সুরা ফাতেহা পড়বেন দ্বিতীয় তাকবীরের পরে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর সালাত এবং সালাম দরুদ ইব্রাহিমই পেশ করবেন এই হচ্ছে একটি ক্ষেত্র নবী করিম সাল্লা সাল্লামের উপর সালাত সালাম পেশ করার আর একটি ক্ষেত্র হচ্ছে আজানের পরে আপনি সালাত এবং সালাম পেশ করবেন যা হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাম থেকে নবী করিম সাল্লামের সালাত ও সালাম পেশ করার আর একটি ক্ষেত্র হচ্ছে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন অথবা মসজিদ থেকে বের হবেন তখন রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করবেন যেমন সহি হাদিস দ্বারা প্রমাণিত বলবেন বিসমিল্লাহ ও সালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ মফতাহলি আবু আবা রহমাতিকা প্রবেশ করার সময় কথা বলবেন যখন আপনি বের হবেন মসজিদ থেকে তখন বলেন বিসমিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ মাইনি আস আলুকা মিন ফজলিকা মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর অনগ্রহ রুজি রেজেক সন্ধান করবেন সেই জন্য ফজলিকা বলবেন আর মসজিদের ভিতরে যখন যাচ্ছেন আল্লাহর রহমতের স্থানে যাচ্ছেন তখন বলবেন আল্লাহ মফতাহলি আবু আবু রহমাতিকা এখানেও সলাত এবং সালাম পেশ করা নবী করিম সাল্লামের সন্ন্যত তরিকা নবী করিম সাল্লামের সালাত এবং সালাম পেশ করার আর একটি ক্ষেত্র হচ্ছে জুমার দিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুমার দিন এমন একটি দিন যেটি হচ্ছে ফজিলতের দিন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইন্নামিন আফজালে আয়ামেকু ইয়ামুল সবচাইতে শ্রেষ্ঠ দিন উত্তম দিন হচ্ছে জুমার দিন ফিহে খোলেক আদম এই দিন আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদম আলি সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে এই দিনে তবা কবুল করা হয়েছে এই দিনে সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে কিয়ামত হবে সুতরাং এই দিনে ফাকসেরু আলাইয়ে মিনাস সলাতে ফি এই দিনে আমার ওপর বেশি বেশি তোমরা সলাদ পেশ করবে দরুদ পেশ করবে সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসুল আল্লাহ কাইফা নুসাল্লি আলেক আপনার উপর কেমন করে সলাদ পেশ করো আপনার ইন্তেকালের পরে বাকাদ আরেমতা এই বালিতা অথচ আপনি মাটিতে মিশে যাবেন মাটিতে আপনি একাকার হয়ে যাবেন সরে গলে যাবে আপনার হাড় হাড্ডি এই উদ্দেশ্য করলেন সাহাবিরা নবী করিম সাসান বললেন না না এটা নয় ইন্নাল্লাহ হার্রামা আলাল আরদে আন্তাকুল আজসাদ আল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন মাটির ওপর জমিনের ওপর হারাম করেছেন যে কোন নবী রসুলের হাড় হাড্ডি গোস্ত মাংস খাবি সুতরাং আমাদের দেহ অক্ষত থাকবে এবং তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন হাদিসটি আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে আরও অন্যান্য সোনানি কিতাবাদিতে রয়েছে হাদিসটি সাহি আল্লাহ নাসুদ আলবানী রহমতুল্লাহ আল হাদিসটিকে সাহি বলেছেন তো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হক দরুদ এবং সালাম পেশ করার মাধ্যমে আমাদেরকে আদায় করতে হবে নবী করিম সালামের ভালোবাসায় আমাদের যাতে করে ব্যালেন্স ঠিক থাকে আমরা ভালোবাসার ক্ষেত্রে দুই শ্রেণী দুই দিকে চলে গেছে আর মধ্যপন্থা অবলম্বন করতে হবে এক শ্রেণীর লোক নবী করিম সাল্লা সাল্লামকে চেনেই না এক শ্রেণীর মুসলিম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে কোনো রকমের সম্পর্কই রাখে না এরা হচ্ছে বেদিন মানুষরা যাদের দিনের সাথে সম্পর্ক নেই আল্লাহ পাকের সাথে সম্পর্ক নেই রাসুলের সাথে সম্পর্ক নেই সাল্লাহ আলী সাল্লাম পরকালের সাথে সম্পর্ক নেই কোনো দিন পরকালে কি হবে তার জবাবদেহি করতে হবে তার কোনো চিন্তা তার নেই এই শ্রেণীর লোকেরা নবী করিম সালের ভালোবাসার নাম পর্যন্ত তারা কোনো দিন নেন বরং নবীর নাম আসলে তাদের মুখ দিয়ে সাল্লাহ আলী সাল্লাম বের হয় না তারা বলে হুজুর নবী নবী এই ধরনের কথাবার্তা বলে নবীর নাম বলে আর এক শ্রেণীর লোকেরা রয়েছে যারা ধার্মিক কিন্তু ধর্ম করতে গিয়ে তার বিভ্রান্তির শিকার হয়েছে সুতরাং নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসার ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে দিয়েছে যদি আল্লাহর হক কেড়ে আপনি নবীকে দিয়ে দেন তাহলে এই ভালোবাসা নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসা নয় যদি আপনি যার যে হক রয়েছে সেই হক না দিয়ে যদি তাতে কম বেশি করেন বেশি করলেও অসন্তুষ্ট তিনি হবেন রসুল্লাহ সাল্লাম অসন্তুষ্ট হবেন এই জন্য মনে রাখতে হবে যে ভালোবাসার ক্ষেত্রে পাঠিয়ে ঠিক থাকতে হবে রাসুল্লাহামকে যদি আপনি ভালোবাসেন তাহলে ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তিনি যা নিয়ে এসে দিয়েছেন ওমা আতা কুমর রসুল ফাকুজু হো ওমা নাহা কুমহান হো ফান্তাহু রসুল্লাহাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নিয়ে নাও গ্রহণ করো তাহলে নেওয়ার ক্ষেত্রে আপনি কোনো রকমের ঘাটতি করবেন না আর বাড়তিও করবেন না কমও করবেন না বেশিও করবেন না যেইভাবে তিনি দিয়েছেন সেইভাবে আপনি নেবেন এইভাবে আপনি আমল করবেন কাজে পরিণত করবেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসার প্রমাণ হচ্ছে যেন বাড়াবেন না বাড়িয়ে এক শ্রেণীর লোকেরা বিভ্রান্তির শিকার হয়েছে ধর্মের নামে আর এক শ্রেণীর লোকেরা কমিয়ে দিয়ে বিভ্রান্তির শিকার হয়েছে আল্লাহ পাকে রসুল সাল্লাম পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন চার পড়ে তিন পড়ে দুই পড়ে শুধু জুমা পড়ে বছরের দুটো ঈদ পড়ে নবী করিম সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ দিলে আপনার মনের কামনা বাসনার ওপর তার দিনকে প্রাধান্য দিতে হবে তার নিয়ে আসা শরীয়তকে প্রাধান্য দিতে হবে তিনি যা বলেছেন আদেশ করেছেন তিনি যা করেছেন তাকে প্রাধান্য দিতে হবে আজকে আমাদের সামনে ফজরের সময় ঘুম আসে এটি হচ্ছে আমাদের মনের চাহিদা শরীরের চাহিদা কামনা বাসনা আর তখন নামাজের হাইয়া আল্লাহ হাইয়া আল ফালাহাই এখানে আমাদের পরীক্ষা রয়েছে যে সত্যিকার অর্থে কি রাসুল উল্লাহামকে ভালোবাসি যদি তাকে ভালোবাসি তাহলে আমরা আমাদের মনের চাহিদা শরীরের চাহিদার ওপর প্রাধান্য দেব রসুল উল্লাহামের ভালোবাসাকে অর্থাৎ আমরা ফজরে উঠে যাব। আমাদেরকে জাগাতে হবে না আমাদেরকে নামাজের কথা বললে মুসলিম অথচ অসন্তুষ্ট হয় কেন অসন্তুষ্ট হয় নবী করিম সাল্লামকে ভালোবাসে নবী করিম সাল্লাহামের ভালোবাসা মানে কোনো সিজনাল ভালোবাসা মৌসুমি ভালোবাসা যে কোনো একদিন ভালোবাসার অনুষ্ঠান করলেন আর সারা বছর নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লা সাল্লামের ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে সেটা ফুটে উঠবে আপনার কথার মাধ্যমে আপনার চলাফেরার মাধ্যমে আপনার কাজের মাধ্যমে আপনার ইবাদত বন্দিগির মাধ্যমে আপনার নবী সাল্লামের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে আখলাখ চরিত্রের মাধ্যমে আল্লাহ ফাকর রব্বুল আলম যেন আমাদেরকে নবী করিম সাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল্লাম যেন আমাদের অতীতের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে যেন বেদিন বিধর্মিতা থেকেও বাঁচান আর আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে ধর্মের নামে বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে বাঁচান ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল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 মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়